বিসমিল্লাহির রহমান রাহিম একবিংশ শতাব্দীর দ্বার প্রান্তে এসে সারা দুনিয়া ব্যাপী ইসলামের ধ্বনি উচ্চারিত হচ্ছে আগামী শতাব্দী হবে ইসলামের বিজয়ের শতাব্দী সকল তাগুতি মতাদর্শের পতনের শতাব্দী শুধু রাজনৈতিকভাবেই নয় সাংস্কৃতিক ক্ষেত্রেও অন ইসলামিক সংস্কৃতি চরম দেউলিয়াত্বের স্বাক্ষর রেখে মানবতার বিপরীত অবস্থান নিয়েছে অনৈসলামিক অবসংস্কৃতির পরাজয়ের এই কলঙ্ক তিলককে আরও সুস্পষ্ট করে তুলতে চাই ইসলামী সংস্কৃতি সেবীদের আন্তরিক ও সাহসী প্রচেষ্টা বিশিষ্ট কণ্ঠশিল্পী আয়নুদ্দিন আল আজাদের ইসলামী সঙ্গীতের প্রথম পরিবেশনা দুর্নিবার দুর্নিবার ক্যাসেটটির ব্যাপক জনপ্রিয়তা ও সমাদরের প্রেক্ষিতে তার সুললীল কণ্ঠের দ্বিতীয় পরিবেশনা অবগাহন ইসলামী সঙ্গীতের একটি অনুপম ক্যাসেট অবগাহন মায়াবী সুরের তেজোদ্দীপ্ত আহ্বান অবগাহন মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সুর যোশে না যারা করবে জারি কোরআনে যে ধরাই যারা করবে জারি কোরআনে যে ধরা যাদের অভাবে আজ হতাশা পূরণ করিবে যারা জাতির আশা যাদের অভাবে আজে হতাশা পূরণ করিবে যারা জাতির আশা তাদেরই পথ যে আমি অসহা তাদেরই পথ যে আমি অসহায় করবে জারি কোরআনে যে ধরাই যারা করবে জারি কোরআনে যে ধরা মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনে যে ধরাই যারা করবে জারি কোরআনে যে ধরায় খোদার পথে যারা লড়ে গেল সোনার জীবন যারা বিলায় দিলো খোদার পথে যারা লড়ে গেল সোনার জীবন যারা বিলায় গিল তাদেরই পথ বে আসবে বিজয় তাদেরই পথ বে আসবে বিজয় করবে জারি কোরআনে যে ধরাই যারা করবে জারি কোরআনে যে ধরা মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই যোশে না যারা করবে জারি কোরআনে যে ধরাই যারা করবে জারি কোরআনে যে ধরাই আমি আসে পাথ ধরে এগিয়ে যাব রাতের সিঁড়ি বে যায় নিব আমি আসে পথ ধরে এগিয়ে যাব বাধার প্রাচীর ভেঙে জয়া নিব যদিও সে জয়া সে রক্ত ধারা যদিও সে জয়া সে রক্ত ধারা করবে জারি কোরআনে যে ধরাই যারা করবে জারি কোরআনে যে ধরা মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনে যে ধরাই যারা করবে জারি কোরআনে যে ধরাই যারা করবে জারি কোরআনে যে ধরা